চিনো দিদি তুমি কোন বই পড়ছো এত মন দিয়ে এই বইটা এটা ডাইনোসরের বই যারা অনেক হাজার বছর আগে পৃথিবীতে থাকতো আচ্ছা আমাকে ওদের গল্প শোনাও না দিদি প্লিজ চলো ওদের কথা ওদের কাছ থেকেই শুনি বাহ বাহ কত মজা আসবে ডাইনোসর ডাইনোসর বনেতে আমরা ঘুরে ঘুরে বেড়া হলাম বন্ধু তোমার ভয় পেও না আমাকে এসো নাচো আমার সাথে আমার বড় বড় পানিয়ে আমি লাফাতে পারি যে সুন্দর লম্বা লেজ নাড়িয়ে আমি নাচতেও পারি যে ডাইনোসর ডাইনোসর বনেরই আগুন আর পাহাড়ে লাল লাভা আমাদের ধ্বংস করেছে দেখতে আমরা টিকটিকির মতো খাই পাতা লতা আর কখনো বা মাংস বড় বড় চোখ আমাদের যে আমরা খুব ভালো দেখতে পাই আমরা এখন বিলুপ্ত হয়ে গেছি কিন্তু সবার মনের মধ্যে আছি ডাইনোসরের বাচ্চার সাথে কত মজা করলাম হ্যাঁ চিট্টি একবার ভাবো তো যদি বাচ্চা এত বড় হয় তো ডাইনোসর কত বড় হবে ঠিক বলেছ পাপ্পু চিনু দিদি বলেছিল ডাইনোসর নারকল গাছের থেকেও বড় হয় কি বলছো এত বড় এইসব তো ঠিক আছে কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে কি হুম যদি মন দিয়ে শুনে থাকো তাহলে বলো ডাইনোসরের বাচ্চারা আসলে কাদের মতন দেখতে সঠিক উত্তরটা কমেন্টসে লিখে দাও